নবীর প্রতি আমরা দুরুদ সালাম পেশ করি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মবারিক আলাই সুপ্রিয় উপস্থিতি আজকে আল্লাহ আমরা জুমার খুদ্ায় আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত একটি দিন বিরোধী ইবাদত ঈদে মিরাদুন নবী একজন মেনের তার দায়িত্ব ও কর্তব্য কী এটি অবশ্যই আমাদের প্রতিটি মেনের হওয়া উচিত কেননা যেই ইবাদত আসলে ইবাদত নয় ইবাদত মনে করে যেটি আজকের সমাজে করা হচ্ছে সে সম্পর্কে অবশ্যই একজন মেন হিসেবে একজন মুসলিম হিসেবে আপনার এবং আমার দায়িত্ব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া দিনকে পরিপূর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ততদিন পর্যন্ত তিনি উঠিয়ে নেননি যতদিন পর্যন্ত দিনের মাসআলা মাসাইল যত ধরনের বিধিবিধান আলোচনা তার বর্ণনা করতে বাকি ছিল যখন তিনি বর্ণনা করেছেন আল্লাহর পক্ষ থেকে দিন পূর্ণ হয়েছে আল্লাহ তালা ঘোষণা দিলেন আল ইয়ৌম আকমাল তুলাকুম দিন আকুম ও আলাইকুম নিয়ামাতি আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন যা আজকের দিনে বিদায় হজের ঘটনা আজকের দিনে দিন ইসলামকে পূর্ণ করলাম আমার নিয়ামত রাজি দিয়ে পূর্ণ করলাম এবং এই দিনে আমি সন্তুষ্ট হলাম আল্লাহ আকবর দিন তো হলো পরিপূর্ণ আর বাকি কোথায় আজকের সমাজে যে নাম আমরা উল্লেখ করাছি এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস আর এ মাসেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘটে কেননা এই মাস হলো নবী সাল আলী সাল্লামের জন্মের মাস মৃত্যুর মাস যদিও নবী সাল্লাহ আলী সাল্লামের জন্ম কোন তারিখে হয়েছিল ইতিহাসবিদরা তারা যেটিকে প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে নয় রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল নয় কেননা নবী সাল্লাহ আলী আসাল্লামের যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়ামুল ইসনেইন তথা সোমবার দিন তারা মিলিয়েছেন যেই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন দিন যেহেতু আল্লাহ নবী উল্লেখ করেছেন যেটি সোমবার অতএব এটি তো ঠিক আছে সোমবার সে সময়ে সোমবার মিলাতে যে সেটি তারিখের বেশ কম হয় বারোই রবিউল আউ্য়াল হয় না সেটি নয় রবিউল আউ্য়াল হয় যদিও কেউ কেউ বলেছেন বারোই রবিল আউ্বাল তবে নবীব সাল্লাহ আলহিউসাল্লামের মৃত্যু দিবস সেটি কিন্তু বারোই রবিউল আউ্বাল ছিল এটি ঠিক আছে আল্লাহ নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন বিদায় গ্রহণ করেছেন সোমবারের দিন আমল নামা বান্দার আল্লাহ দরবারে পেশ হয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম তিনি অধিক হারে শ্যাম সাধনা করতেন রোজা রাখতেন নফল রোজা রাখতেন জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ রসুল আপনি রোজা রাখছেন এই দিনগুলিতে নবী মুসাল আলী হোসাল্লাম তিনি বললেন ইয়ৌমুন বলিদ তুফি এই দিনটি হলো এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার এই জন্য আল্লাহ নবী রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা পেশ হয় সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এজন্য আমাদেরকে সুন্দর ধারণা নিতে হবে ঈদে মিলাদুন নবী একটু আমাদের আলোচনা করা উচিত নামটি নিয়ে ঈদ ঈদ বলা হয় যেটি বারবার ঘুরে ঘুরে আসে যে দিনটি হলো আনন্দের দিন উৎসবের দিন আর মুকমেন মুসলিমের জন্য ঈদের দিন হলো যেই দিনে আমরা আনন্দ উৎসব বেশি করি সেটি হচ্ছে ঈদ উল আবহা ও ঈদ উল ফিতর দুটি দিন দুটি ঈদ রয়েছে এটি হলো আসল ঈদ যার চেয়ে বড় ঈদ আর নাই যদিও ইয়মুল জুমআ তথা আজকের দিনকে শরীয়তের পরিভাষায় ঈদও বলা হয়েছে নবী সাল্লাহ আলিয়াল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে এই দিনকে ঈদের দিন বলা হয়েছে দুটি ঈদ এই মর্মিত হাদিস যথেষ্ট আবুদাউদে এসেছে নাসাইদে এসেছে হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রদি আল্লাহ রদিউল্লাহ তালানহু হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রদিউল্লাহ তালানহু নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন মদিরাতে গমন করলেন তখন তারা দুটি দিনে উৎসব পালন করে নবী সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন মাহাদান কল কুন্না নাল্লাবু ফিহিমা ফিল জাহেলিয়া কি ব্যাপার এই দুই দিনে তোমরা মহা উৎসব করো সেটি কেন নবী সাল্লাহ আলী আসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তারা উত্তর দিল এটি আমরা তো ওই আইয়ামে জাহেলিয়াতে এটিকে বড়দিন মানতাম এই দিনে আমরা উৎসব করতাম নবী সাল্লাহ আলী আসাল্লাম তখন তাদেরকে বলে দিলেন ফকল আল্লাহ তোমাদের ওই জাহেলিয়াদের যে উৎসবের দিন ওই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য দুইটি দিন নির্ধারণ করেছেন যেটি ঈদের দিন মহা খুশির দিন সে দুটি হচ্ছে ঈদ উল আবহা একটি হলো ঈদ উল আবহা কুরবানির দিন ও ঈদ উল ফিদির এবং আমরা যখন রমজান শেষে যখন আবার চাঁদ দেখি রোজা ভেঙ্গে দেই ঈদ উল ফিতরের দিন এই হচ্ছে দুটি ঈদ তাহলে ঈদ বলতে মমিনের জন্য মুসলিমের জন্য মূলত দুটি ঈদ আমরা যেহেতু উল্লেখ করেছি যে জুমার দিনকেও ঈদ বলা হয়েছে এই মর্মে ইবনে আব্বাস সরদিউল্লাহ তালানোর থেকে হাদিস বর্ণিত হয়েছে নবীম সাল্লাহ আলী ওসালাম ইরশাদ করেন ইন্নাহাদা ইয়াউমু ঈদিন জালাহুল্লাহ মুসলিমিন ফামান জা ইলাল জুমআহ فليغتسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك যে হাদিসটি ইবনে মাজাতে এসেছে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন সহি সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ নিয়ে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটি ঈদের দিন দিলেন মুসলমানদের জন্য ঈদের দিন দিলেন আর সেটি হচ্ছে জুমার দিন জুমার দিন যখন আসবে তখন তোমরা গোসল করবে আর যদি আতর সুগন্ধি থেকে থাকে তাহলে সেগুলো তোমরা ব্যবহার করবে আর মিসক করবে সুন্নতি জিনিস এগুলো তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি এজন্য আসল যে ঈদের দিন মূলত হতে দুটি এই জন্য যতগুলো হাদিসের কিতাব রয়েছে বুখারি মুসলিম এমনি মাজা নাসাই তিরমিজি সবগুলোতে একটি অধ্যায় রচনা করা হয়েছে বাবু সলাতিল ঈদাইন অনুচ্ছেদ হলো দুই ঈদের সলাপ দুই ঈদের অনুষ্ঠান তাহলে বুখারি মুসলিম সহ অন্যান্য হাদিসগুলোতে বড় একটি লম্বা অনুচ্ছেদ রয়েছে যে মুসলিমদের জন্য দুটি ঈদের দিন রয়েছে দুই ঈদের সলাত রয়েছে তৃতীয় আর কোনো বড় ধরনের ঈদ নাই যদিও আমাদের সমাজে এক শ্রেণীর ভ্রান্ত অনেক সময় দিন থেকে দিনের নীতিমালা থেকে অনেক অনেক দূরে যারা এভাবে বলে ফেলেছে সবচেয়ে বড় ঈদ হলো ঈদ এ মিলাদুল নবী নজুবিল্লা বিন তালে এই জন্য ঈদে মিলাদুল নবীকে নিয়ে যে কথাগুলি আমাদের সমাজে রয়েছে প্রথম কথা হলো ঈদের দিন নির্ধারণ করা যদি কেউ বড় ঈদ বলে এবং ঈদের দিন নির্ধারণ করে তাহলে এটি হচ্ছে পদভ্রষ্টতা এটি হচ্ছে অন্যায় এটি হচ্ছে শরীয়ত বিরোধী এটি হচ্ছে হারাম কেননা শরীয়তে ঈদ বানানোর পাওয়ার আল্লাহ সুহামতাল আপনাকে দেননি আমাকে দেননি শরীয়ত হলো আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাম নিয়ে এসেছেন এই আপনি আমি ঈদ বানাতে পারি না এ অধিকার আল্লাহ সুহান দেননি এজন্য এই দিনকে যারা ঈদে মিলাদুন নবী এই নামকরণ করেছে এবং সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী বিশ্বাস করে তাদেরকে জানতে হবে তারা ইসলামের রোল থেকে অনেক অনেক দূরে সরে পড়েছে তারা অন্যায় লিপ্ত হয়েছে দিন বিরোধী কাজে লিপ্ত হয়েছে তাদের আকিদাতে ভুল রয়েছে তাদের আকিদা সংশোধন করতে হবে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুল নবী নৌজুবিল্লা মিন জানে এদিন আবার কোথা থেকে আসলো এদিন নিশ্চয় আপনার পক্ষ থেকে রচনাকৃত একটি দিন যে দিনের অস্তিত্ব আসলে যদিও আপনি দুনিয়াতে দেখিয়েছেন কিন্তু আল্লাহর দরবারে সেই দিন গৃহীত হবে না এই আমল কখনো গৃহীত হবে না এজন্য এই দিনকে কখনো কখনো যশ্নে জুলুস উদযাপন একই ধরনের কথাগুলি মানে আনন্দ উৎসব আমরা এই দিনে আনন্দ করব অনুরূপভাবে এই দিনে মিলাদ কিয়াম আলোকসজ্জা কেক কাটা কোরআন খতম সাবিনা খতম হাজার রকমের খতম অপচয়িত রয়েছে এগুলো হলো আমাদের সমাজের একটি চিত্র লক্ষ্য উদ্দেশ্য কি কেন ঈদে মিলাদুন্নবী পালন করা হয় ঈদে মিলাদুন্নবী পালন করার উদ্দেশ্যই হলো তাদের যেটি বক্তব্য আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীকে আমরা ভালোবাসি যেই ভালোবাসা আল্লাহ সুবহান শিক্ষা দেননি যেই ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি যে তোমরা আমাকে এইভাবে ভালোবাসো বরং নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা আয়াত পড়েছি সুরা আলী ইমরান থেকে আল্লাহ সুবহানা হুয়া তালা তার নবীকে ভালোবাসতে বলেছেন আর তার নবীর ভালোবাসা মূলত আল্লাহরই ভালোবাসা আল্লাহকে ভালোবাসা হয় সুরাত আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি জানিয়ে দিন তাদেরকে বলে দিন ঘোষণা করে দিন ইনকুন্তুম তো হেব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদের অনুসরণ করো অনুকরণ করো যেইভাবে আমি তোমাদেরকে দিন দিয়েছি সেইভাবে মেনে নাও যদি মানতে পারো কুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ নবীর অনুসরণ হতে হবে আপনি আল্লাহ নবীকে ভালোবাসেন আল্লাহর নবীর বিরোধিতা করে আল্লাহর নবী যা বলেননি তার উপর অপবাদ দিয়ে আল্লাহ নবী যা ব্যক্ত করে যাননি নিজস্ব মন গড়া পদ্ধতিতে নিজস্ব থিওরিতে শরীয়ত রচনা করে এটি আসলে ভালোবাসা নয় এটি ভালোবাসা নয় এটি বিরোধিতা এটি সীমালঙ্ঘন এটি বাড়াবাড়ি এটি অন্যায় জঘন্যতম অন্যায় পৃথিবীতে যে অন্যায়গুলি রয়েছে তার মাঝে শরীয়তের মাঝে নতুন করে কিছু অ্যাড করা বিয়োজন করা হয় যোগ করা অথবা বিয়োগ করা দুটি এগুলো জঘন্যতম অপরাধ এ অধিকার আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে দেননি আমি যোগ করার কে নতুন করে আমি কিছু অ্যাড করবো শরীয়তে অথচ আল্লাহ তারা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া তো আলাইকুম নেহমাতি আমি দিন ইসলামকে পূর্ণ করেছি আমার নেহমাত রাজি দিয়ে পূর্ণ করেছি আমি যোগ করার কে তাহলে আপনি বলতে চান যে ইসলামে আরো কিছু বাকি রয়েছে হ্যাঁ আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আল্লাহ নবীও ঘোষণা করেছেন আমরা জানতে পেরেছি আয়াত থেকে আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করা হলে মূলত তার ভালোবাসা হয় আর তাকে আমরা এইভাবে ভালোবাসতে পারলে অনুসরণ অনুকরণ যদি সুন্দর হয় তাহলে আল্লাহ সুহান পক্ষ থেকে ভালোবাসাও আমরা পাবো আল্লাহ নিবয়ে ঘোষণা করেছেন হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা এবং তার আদি অন্য অন্য বর্ণনাতে এসেছে আজমাইন সকলের চেয়ে ভালোবাসা আমার প্রতি বেশি না হবে আল্লাহ আকবর ভালোবাসা আল্লাহর নবীকে ভালোবাসা সর্বক্ষেত্রে আমি আল্লাহর নবীকে ভালোবাসি মুখ দিয়ে নয় অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে যদি আমাদের দাবি যে ভালোবাসা আমি আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহ নবীর অনুসরণ করেন না এটি তো পারি না এটি করি না আপনার পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে করছে না এটি নয় আপনার সাড়ে তিন হাত বডিকে সাজানোর ক্ষেত্রে কিন্তু এখানে নয় ফ্যামিলিকে সাজানোর ক্ষেত্রে এখানে নয় কর্মক্ষেত্রে কিন্তু এখানে নয় আল্লাহ নবীকে তাহলে অনুসরণ করেন কিভাবে আপনি এর মাধ্যমে আপনি ভালোবাসা পেতে চান বছরে একদিন পালন করবেন হালুয়া রুটি কেক কেটে ফেলবেন আল্লাহ নবীর জন্য সব কিছু বিলিয়ে দিলাম জশ্নে জুলুসের উদযাপন নিয়ে শুরু হলাম র্যালি বের হলো কখনো আবার জিকিরের নামে অন্যায় শুরু হলো এর মাধ্যমে আল্লাহ নবীর ভালোবাসা এটি ভালোবাসা নয় এটি ভালোবাসা নয় এটি দিনের বিরোধিতা নবীম সাল্লাহ আলী বিপক্ষে অস্ত্র ধরা কেননা যে আইন আল্লাহ নবী দিয়ে যাননি আপনি জোর করে তার উপর চাপিয়ে দিচ্ছেন অথচ নবী সাল্লাহ আলী ওসাল্লাম তাকে ভালোবাসার ক্ষেত্রে তিনি সতর্ক করেছেন এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে নবী মুসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইয়া ইউহান এই মানুষেরা তোমরা সতর্ক থাকো দিনের মাঝে বাড়াবাড়ি করা থেকে সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ নিয়ে বলেছেন জেনে রাখো তোমাদের মাঝে এমন জাতি ছিল যারা ধ্বংস হয়ে গেছে আর তাদের কর্ম ছিল আল গোলুফিদ্দিন তারা দিনের মাঝে সীমা লঙ্ঘন করেছিল বাড়াবাড়ি করেছিল আদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রদিউল্লাহ তালানহুমা যে হাদিসটি এমনি মাজাতে এসেছে অতএব আল্লাহ নবী সতর্ক করেছেন দিনের মাঝে সীমালঙ্ঘন করা যাবে না বাড়াবাড়ি করা যাবে না যা আল্লাহ নবী শরীয়ত হিসেবে নিয়ে আসেননি নতুন করে আপনার পক্ষ থেকে শরীয়ত বানানো যাবে না এবং এটিকে উৎসব উদযাপনের একটি দিন আনন্দের দিন ইবাদতের দিন এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ এগুলো আসলে অনর্থক কথা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ছাড়ার কিছু নয় একইভাবে আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন লা বলেছেন যে তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না আমাকে এমন পর্যায়ে পৌঁছিয়ে দিও না যে মর্যাদা যেই পৌঁছানোটি আল্লাহ পৌঁছাননি কেউ যদি আল্লাহ নবীকে আল্লাহ হিসেবে দাবি দিয়ে দেন আছে মদিনাতে যে আল্লাহ নবীর কাছে বলছি রসুল্লাহ পাঁচ হাজার কিলোমিটার থেকে এসেছে বাংলাদেশ থেকে আমার মনের চাওয়াগুলি আপনি পূর্ণ করে দেন নওয়াজ মিন জালে বাড়াবাড়ি হয়েছে দেওয়ার মালিক আল্লাহ তিনি দিতে পারেন নবী সাল্লাহ বিদায় গ্রহণ করেছেন তিনি আপনাকে দেওয়ার কেউ নন এটি আল্লাহর হক যদিও আল্লাহ সুফান তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন সর্বোচ্চ মাকাম দিয়েছেন মানব মণ্ডলীর মাঝে সর্বোচ্চ স্থান যার নেবীদের সর্দার যিনি তিনি হলেন নবীনা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম তবে এই তো নয় যে আমরা তাকে আল্লাহ বানিয়ে ফেলবো আজকের মসজিদগুলো অনেক সময় অনেক মসজিদে অনেক গাড়িতে অনেক বাড়িতে অনেক স্থানে দেখবেন ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ বাড়াবাড়ি সীমালঙ্ঘন এগুলো আপনি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ নবীকে আপনি ডাকতে পারেন না আপনি কি চান আল্লাহ নবীর কাছে ইয়া মোহাম্মদ বলে সীমালঙ্ঘন এগুলো আল্লাহ নবী বলেছেন আমাকে বাড়াবাড়ি করো না তোমরা ভালো করে জেনে রাখো ফাইন্নামা আনা আব্দুহু ভালো করে জেনে রাখো আমি কিন্তু তার বান্দা আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু তোমরা এই কথা আমাকে বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রসুল আমি তার দাস আমি তার দাস আমি আবেদ আমি ইবাদত করি আমি মাহবুদ নই আমার তোমরা ইবাদত শুরু করবে নওজবিল্লা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না এই জন্য নবী সাল্লাহ নিয়ে বাড়াবাড়ির যে রূপগুলো রয়েছে তার মাঝে কিন্তু এগুলো বাড়াবাড়ির এগুলো ধারাবাহিকতা যারা নবী সাল্লাহ আলিউসাল্লামে মিলাদ কায়েম করেছে মিলাদুল নবী কায়েম করেছে তারা বাড়াবাড়ি করেছে সীমালঙ্ঘন করেছে দিন বিরোধী কাজ করেছে প্রিয় দিনী ভাইয়েরা অনেক সময় উদ্ভট কিছু যুক্তি দেওয়া হয় এবং আয়াতও পাঠ করা হয় তার অপব্যাখ্যা করা হয় সুরা ইউনুস থেকে আমরা একটি আয়াত করতে পারি আল্লাহ সুবহান তালা সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াতে ইরশাদ করেছেন উল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাআলা বলেছেন তোমরা আনন্দিত হও তোমরা সন্তুষ্ট হও উৎসব করো আর সেই তোমাদের আনন্দ হলো বিফাদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ অনুকম্পাতে অবে রহমাতি এবং তার দয়াতে তোমরা উৎসব করো আনন্দিত হও ইয়ায়তের ব্যাখ্যা হলো ইমাম কর্তুল রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লাহর অনুগ্রহ ফজল সেটি হচ্ছে ইসলাম ইসলামকে তোমরা পেয়েছ এতে তোমরা আনন্দ হও যে আল্লাহর পক্ষ থেকে আমরা কমপ্লিট দিন পেয়েছি যে দিনের মাঝে কিঞ্চিত আর নতুন করে যোগ করা অথবা বিয়োগ করার কোনো সুযোগ নাই এই ইসলামকে নিয়ে তোমরা আনন্দিত হও এবং অবে রহমাতিহি আল্লাহর কিতাব কোরআনকে নিয়ে তোমরা আনন্দিত হও যে আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন কোরআন দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট অপব্যাখ্যা দিতে যে এই কথাও বলে ফেলেছে যে আল্লাহ তালা এখানে আনন্দিত হতে বলেছেন না অতএব আমরা আনন্দিত হব আল্লাহর নবীর জন্মদিনে যদি আনন্দ উৎসব না করি তাহলে আর করবো কোন দিন যে ব্যক্তি আল্লাহ নবীর জন্মদিনে উৎসব করতে পারেনি আনন্দিত হতে পারেনি সে নবীর হক কি আদা করেছে নওজুবিল্লাহ বিদ্যালে নওজুবিল্লাহ বিদ্যালে এই জন্য প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা অবশ্যই এই বিষয়টি কিন্তু আমাদের সামনে রাখতে হবে আমাদেরকে ভুলে গেলে চলবে না আপনি হতে পারেন জাল্লা সুবাহতলা আপনাকে জ্ঞান দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি কোরআন এবং সুন্নাকে সুন্দরভাবে গবেষণা করে সুন্দর পথ অতিক্রম করছেন কিন্তু আজকে আপনার ভাই আপনার বাবাও হতে পারে আপনার চাচাও হতে পারে গ্রামবাসী দেশবাসী আজকে ডুবে গেছে অথই জলে হাবুডুবু খাচ্ছে তারা আজকে ওই সাগরের পানিতে আজকে আট তারিখ আজকে আটই রবিউল আউ্য়াল বাকি আছে আর মাত্র কয়েকটি দিন বারোই রবিউল আউ্য়াল তারা পালন করবে নবী সাল্লাহ আলী আসাল্লামের জন্মদিন নমদুবিল্লাহ বিন দারেক এক্ষেত্রে আমরা কয়েকটি প্রশ্ন ছুটতে পারি আপনাকে কয়েকটি সামনে প্রশ্ন রাখতে হবে প্রথম প্রশ্ন হলো আপনি উদযাপন করতে যাচ্ছেন আপনার কাছে প্রশ্ন হলো যে আসলে কি আপনি গবেষণা করে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া যে দিন আমাদেরকে দিয়েছেন এ দিন অপরিপূর্ণ যদি আপনি অপরিপূর্ণ বলে থাকেন তাহলে আপনার জন্য প্রযোজ্য আপনি আপনার পক্ষ থেকে যোগ করতে পারেন আর এই যোগটি আপনার পক্ষ থেকে হয়েছে আমরা যখন বলেছি যে না ইসলাম তো পরিপূর্ণ এক্ষেত্রে ঈদে মিলাদ নবীর কোনো সুযোগ নাই নতুন করে ঈদ বানানোর সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে দুই ঈদ দিয়েছেন এই আমরা বলবো যত নবী এবং রসুলগণ এসেছেন তারা কিন্তু দিনকে পরিপূর্ণ বর্ণনা করে দিয়েছেন কেউ যদি এ কথা বলেন যে নবী এবং আলী ওসাল্লাম তিনি তার জন্মদিবস পালন করেননি সাহাবিরা চারজন খালিফা গেলেন তারা পালন করেননি পরবর্তীতে বড় বড় সাহাবাগন গেলেন তারা পালন করেননি এরপরে বড় বড় চার ইমাম গেলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আজমাইন আল্লাহ তালা তাদের সকলের প্রতি অনুগ্রহ করুন তারা পালন করেননি আমার দরকার আছে যে আল্লাহর নিবির জন্য বেশি ভালোবাসা দিতে হবে তাকে তো আমরা বেশি ভালোবাসি ইমামরা কতটুকু ভালোবাসতে পেরেছেন সাহাবিরা কতটুকু ভালোবাসতে পেরেছেন তার চেয়ে বেশি করে আমাকে ভালোবাসতে হবে অতএব আমরা আরেকটি নতুন ঈদের দিন বানাবো আপনি কোন নবীর অনুসারী যে নেবী ঈদে মিলাদুল নবী পালন করেননি তাহলে আপনি নেবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আপনি অনুসরণকারী নন কেন নবী সাল্লাহ আলহিহাসাল্লাম কখনো জন্মদিবস ঈদে মিনাদুল নবী পালন করেননি কোনো দলিল নেই এরপরে আমরা বলবো আপনি কোন সাহাবিদেরকে ফলো করেন আবু বকর রদিউল্লাহ তালা আনহু ওমর রদিউল্লাহ তালা আনহু উসমান বিন আফান রদিউল্লাহ তালা আনহু আলী বিন আবি তালিব রদিউল্লাহ তালা আনহু তারা চার খলিফা ছিলেন আরো তো বড় বড় সাহাবি ছিলেন তারা ঈদে মিলাদুল নবী পালন করেছেন যদি পালন করে থাকেন তাহলে দলিল নিয়ে আসেন যে তারা পালন করেছেন আমিও পালন করব তাহলে আপনি কোন সাহাবিদের অনুসরণ করেন যারা নবীকে সুন্দরভাবে ফলো করেছিলেন এরপরে আমরা বলবো আপনি কোন ইমামকে ফলো করেন কোন ইমামকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমাম শাহিকে ইমাম মালিককে ইমাম আহমদিন হাম্বলকে যদি আপনি সুন্দরভাবে ফলো করে থাকেন তাহলে আপনি বলুন যে আমি হানাফি মাধাবের অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ঈদে মিলাদুল নবী পালন করেছেন একটি দলিল দেন একটি দলিল দিতে হবে যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি ঈদে মিলাদ নবী উদযাপন করেছেন এই পক্ষে তিনি অনেকগুলো মশালা বর্ণনা করে গেছেন অনেক দলিল কায়েম করে গেছেন তাহলে আপনি কোন ইমামের অনুসরণকারী আপনি নবীকে চিনলেন না আপনি সাহাবিদেরকে চিনলেন না আপনি ইমামকে চিনলেন না চিনের কাকে আপনি কাকে অনুসরণ করেন শৈতানকে অনুসরণ করা চলেছে যারা আজকে এ পথ সুন্দরভাবে তাদেরকে বলার পরেও তারা জোর করে পালন করতে চায় তারা আসলে দিন পালনকারী নয় হ্যাঁ কারণ মাঝে তার অজ্ঞতা থাকতে পারে যারা অজ্ঞতা রয়েছে আমরা তাদেরকে সতর্ক করতে চাচ্ছি যা আজকে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে অনুরূপভাবে আপনাকে অবশ্যই আমরা প্রশ্ন করব যে নবীম সাল আলী আসাল্লাম যদি আমাদেরকে এই সুন্দর যে দিন দিয়ে গেলেন এ দিনের মাঝে যদি ঈদে নবী না দিয়ে থাকেন আমরা যদি পালন করি নতুন করে তাহলে এই পালনটি এই ইবাদতটি আল্লাহ তালা গ্রহণ করে নেবেন আপনি কি বুঝেন আপনি পালন যেহেতু করে চলেছেন আপনি কি মনে করেন যে এই আমলটি আল্লাহ তালা গ্রহণ করে নেবেন অথচ আল্লাহ সুহান তালা সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন ইসলামী দিনা ফালাই ইকবালামিন যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাই ইসলামকে ছাড়া অন্য কোনো পন্থাতে নিজস্ব পদ্ধতিতে নিজস্ব শরীয়ত রচনা করে নিজে ঈদ রচনা করে আল্লাহ সুবান তারা বলেছেন ফালাই ইকবালা মিনহু তার পক্ষ থেকে গৃহীত হবে না গ্রহণ করা হবে না ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন পক্ষান্তরে তিনি হবেন কালকে আমাদের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা এজন্য সুন্দরভাবে বুঝতে হবে আল্লাহ তারা আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এজন্য আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে হিসাবও দিতে হবে আপনি এ কথা বলতে পারেন না যে ভাই অনেক মানুষই তো করে এরপরে আমরা বলবো যদি আসলে ভালোবাসা হয় যারা সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন আল্লাহর নবীকে আল্লাহ আকবার কারা তারা আল্লাহ নবীর সাহাবাগন যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু কোরআন মজিদে তিনি সার্টিফিকেট দিয়ে ফেলেছেন তাদের শিলমোহর তিনি মেরে দিয়েছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه আল্লাহ তাআলা বলেছেন যারা অগ্রগামী যারা মহাজের এবং আনসর যারা দিনের সুন্দরভাবে অনুসরণ অনুকরণ করেছেন তাদের সম্পর্কে আল্লাহ সুবাহ তারা বলেছেন রদিয়াল্লাহ আনহুম আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন তারা যদি এই অনুষ্ঠান না পালন করেন আমি আপনি কিভাবে সেটি পালন করতে পারি আসলে কি আসলে কি এটি দিনে অনুষ্ঠান এটি কি আসলে শরীয়তের একটি বিষয় এটি আসলে শরীয়ত নয় শরীয়তের সাথে বিন্দু তার সম্পর্ক নয় এটি নব্য আবিষ্কৃত একটি অন্যায় এজন্য সমিত দিনী ভাইরা অবশ্যই আপনাকে প্রশ্ন করতে হবে যে এই আমল আসলে নেবি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের যে সাহাবগণ তাদের মাঝে ছিল কিনা এরপরে বলবো কেউ যদি বলেন যে না সেটি তো আমরা করতে পারি করতে পারি আল্লাহ নবীর প্রতি দ্রুত পেশ করব। আর পদ্ধতি হলো এই নির্দিষ্ট দিনে এক তো জন্ম দিবস মৃত্যু দিবস এগুলো আসলে পশ্চিমাদের দিবস ইসলামে এ ধরনের কোনো দিবসের শিক্ষা দেওয়া হয়নি নাকি জন্ম দিবস নাকি মৃত্যু দিবস নাকি হিজরত দিবস নাকি মক্কা বিজয়ের দিবস নাকি ওহি আসার দিবস নাকি আল্লাহ নবীর বিদায়ের দিবস নাকি তার জন্ম দিবস নাকি তার মৃত্যু দিবস এগুলো দিবস ইসলামে শিক্ষা দেয়নি দিবসগুলো যদি নিয়ে আপনারা গবেষণা শুরু করেন আমরা করি তাহলে দেখতে পাবো এগুলো কোনো দেশের কোনো এলাকার কোনো ধর্মের এগুলো তাদের কালচার মুসলমানদের নয় এই জন্য সমিত দিনী ভাইরা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন যে আসলে তোমরা যদি দিনের কাজ মনে করো আর দিন যদি বলো তাহলে দলিল দাও হ্যাঁ তো বোরহান কুমিন যদি আসলে তোমরা সত্যবাদী হও তাহলে দলিল দাও হাতু বোরহা নাকু দলিল দাও যেটি আল্লাহ সুবাহতাল্লাহ সুরাবাকার একশত এগারো নম্বর আয়াতে বলেছেন এই জন্য সময়ত দিনী ভাইরা সংক্ষেপে আমরা এই কথা বলতে পারি এটি হল আল্লাহ নবীর বিদায়ের প্রায় ছয় শত বছর পরে ফাতেমীয় মিশরের শাসন আমলে কোনো এক শাসকের মাধ্যমে এটি কায়েম হয় তখন থেকে এটি একটি রূপ নিয়ে শুরু হয় আর এটি মূলত শিয়াদের পক্ষ থেকে এটি ছিল দিন বিরোধীদের পক্ষ থেকে এটি ছিল এটি কোনো মুসলমানদের পক্ষ থেকে ছিল না এজন্য এরও ইতিহাস যেহেতু খুব একটু আলোচনার বিষয় সেটি আমরা এভাবে পেয়েছি যে এই অনুষ্ঠান কিন্তু যিনি সঠিক আগিদা পোষণকারী অনুরূপভাবে নবী মুসাল্লাহ আলী আসাল্লামকে ফলোকারী একজন কোন ইমাম গ্রহণযোগ্য ইমাম তার পক্ষ থেকে কিন্তু এটি আসেনি এইভাবে যেহেতু অন্যদের পক্ষ থেকে এসেছে এবং শয়তান সেটিকে খুব সুন্দরভাবে কিছুটা ডান বাম করে তার সৌন্দর্য লাগিয়ে দিয়েছে মুসলমানরা সেটি গ্রহণ করে ফেলেছে যে না এটি তো মনে হচ্ছে যে এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি প্রাণপ্রিয় দিনী ভাইরা জন্য আমরা সতর্ক করব যে ভাইদেরকে যারা আল্লাহ নবীকে ভালোবাসতে চান আল্লাহ সুবাহ তালা বলেছেন ওমা আতা কুমুর রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফান্তাহু নবী সাল্লাহ আলী ওসাল্লাম যা দেন তা গ্রহণ করে নাও আর যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে সুন্দরভাবে দিনকে বোঝার তৌফিক দান করুন অনুরূপভাবে দিনকে মানার তৌফিক দান করুন যত ধরনের দিন বিরোধী কাজ রয়েছে যত ধরনের শিরিক রয়েছে বিরাত রয়েছে সেগুলোকে পরিহার করার তৌফিক দান করুন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل اطيعوا الله والرسول فإن توليتم فإن الله لا يحب الكافرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের বত্রিশ নম্বর আয়াত এরশাদ করেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হও আনুগত্য করো যেইভাবে আল্লাহ সুবহান তোমাদেরকে দিন দিয়েছেন আদেশ করেছেন আদেশগুলোকে আদেশ হিসেবে মেনে নাও যা তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ হিসেবে মেনে নাও এটি হচ্ছে অনুসরণ আল্লাহর অনুসরণ অনুরূপভাবে নবী সাল্লাহ আলী তোমরা মেনে নাও তার অনুসরণ অনুকরণ করো আদেশ এবং নিষেধের এরপরে আল্লাহ তালা বলেছেন ফাইন তাওয়াল্লাউ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য থেকে আল্লাহ তালা কিন্তু আরো শক্ত কথা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আনুগত্য বর্জন করো তাহলে ভালো করে জেনে রাখো ফাইনাল্লাহুল কাফিরিন আল্লাহ তালা কাফেরদেরকে ভালোবাসেন না যারা হটকারিতা করে যারা দিন বিরোধিতা করে এটি কোরআনে থাক অথবা না থাক এটি হাদিসে থাক অথবা না থাক আমি এটি পালন করব। তাদেরকে কি বলবেন তারা হলেন হটকারিতা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতি অবলম্বন করে এবং বলে কোরআনে থাক অথবা না থাক হাদিসে থাক অথবা না থাক আমাদের পূর্বপুরুষ থেকে করে এসেছি আজকে ছেড়ে দেব চোদ্দ গোষ্ঠী থেকে এটা করে এসেছি এটি ছেড়ে দেব আমাদের দেশে পালন হচ্ছে আমরা ছেড়ে দেব আমরা এখন থাকতে পারি সৌদি আরবে কিন্তু আমাদের দেশে তো আমরা সেটি ছেড়ে দেব না নজুবিল্লা বিন দালিক আপনাকে জানতে হবে সৌদি আরব হলো তৌহিদের দেশ যেখানে শিরিক বিদাত পাবেন না অন্তত শিরিক বিদাত খুঁজে পাবেন না জন্য আপনাকে জানতে হবে এখানের আমলগুলো হলো কোরআন এবং সুন্নার কোষ্টি পাথরে সেগুলোকে যাচাই বাছাই করা আপনাকে জানতে হবে কেন সেটি আজকে মিলাদ কায়েম হচ্ছে না কেন আজকে কিয়াম কায়েম হচ্ছে না কেন আজকে ঈদে মিলাদুল কায়েম হচ্ছে না এটি আপনাকে অবশ্যই জানতে হবে প্রাণপ্রিয় দিনী ভাইরা এই জন্য নবীম সাল্লাহ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদ খুলুন আল জান্নাহ ইল্লামান আবা আমার উম্মতের সবাই তো জান্নাতে প্রবেশ করবে যারা অস্বীকার করে অমান্য করবে তারা ছাড়া আল্লাহ নবীকে বলা হলো ওমান বা ইয়া রসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে অমান্য করে দিনকে অস্বীকার করে অমান্য করে তারা কারা নবী সাল্লাহ আলী আসালাম বলে দিলেন মান আতা আনি দেখাল জান্না যারা আমাকে সুন্দরভাবে অনুসরণ অনুকরণ করবে তারা জান্নাতে যাবে আমার উমতের তারাই জান্নাতি হবে ওমান আসানি ফাকাদ আবা আর যারা আমার হটকারিতা করবে অবাধ্য হবে তারাই আমাকে অস্বীকার করবে আর তারা জান্নাতে যেতে পারবে এই জন্য জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারে আমরা শেষ করব আসলে এই অনুষ্ঠান হলো বেদাতি অনুষ্ঠান বেদাহাত আমরা শুনি অনেক সময় বুঝি না বেদাত কাকে বলে এই কথাই আমি বুঝি না তাহলে আপনি বেদাত ছাড়বেন কিভাবে বেদাত থেকে আপনি দূরে থাকবেন কিভাবে বেদাত পরিহার করবেন কিভাবে বেদাত আপনাকে জানতে হবে যদি আমাদের সমাজে বেদাতের আবার রূপরেখা আরও সুন্দর করে দিয়ে ফেলেছে যেন বেদাতকে সুন্দরভাবে গ্রহণ করে নওজুবিল্লাহ তাদের মন মতো করে যে বেদাতে হাসানা বেদাতে সেইয়া হাসানা মানে ভালো কাজ যেগুলো আমরা করতেছি আজকে মিলাদ খানি কুলখানি যতখানি আছে অনুরূপভাবে ঈদে মিলাদন নেবি এইগুলো তো ভালো যদিও বেদাত হয় হাসানা নাউজুবিল্লা মিন দালিক কে পার্থক্য করে দিল আপনাকে বরং বেদাত বলা হয় শাব্দিক অর্থ হলো নতুন তৈরি করা শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় যেই কাজটি নবী সাল্লাম করেননি করতে বলেননি সাহাবগণ করেননি করার কোনো পরামর্শ দেননি আমি সোয়াবের আশাতে করব সেটি হচ্ছে বেদাত আজকে ঈদে মিলাদুন নবী আমরা সোয়াবের জন্য করি না করি না যদি সোয়াবের জন্য করি এটি হচ্ছে বেদা যেটি আল্লাহ নবী করেননি করতে বলেননি যেটি সাহাবিরা করেন করার পরামর্শ দেননি তাহলে আপনি কার পক্ষ থেকে করেন যদিও দেখতে অনেক সুন্দর হয় ভালো হয় এর জন্য বেদাতের বেদাতের পরিচয় দিতে যে আরো সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে বেদাত বলা হয় দেখতে যেটি ভালো মনে হয় যে মানুষেরা করে তাদেরকেও ভালো মনে করা হয় যে স্থানে করা হয় সেই স্থানটিও কখনো ভালো হবে যা কোরআন এবং সুন্নাতে নাই সেটি হচ্ছে বেদাত আজকে মিলিয়ে নেন সবগুলো মিলিয়ে নেন আজকে যারা ঈদে মিলাদুন্নবী করে যারা করেন তারা আমাদের সমাজের অ্যাক্সিডেন্ট হুজুর টাইপের না যারা অ্যাক্সিডেন্ট হুজুর টাইপের ভালোই তো মনে হয় যে অনুষ্ঠানগুলো করা হয় কোরআন পড়া হয় নবীর প্রতি দুরুদ পেশ করা হয় খতম দেওয়া হয় এই কাজগুলো তো বাহ্যিক ভালো মনে হয় তাহলে মানুষগুলোও ভালো কাজগুলোও ভালো স্থানে করা হয় স্থান কিও ভালো মসজিদে করা হয় অনেক সময় অনেক সময় সুন্দরভাবে ঘর সাজানো হয় আতর গোলাপ ইত্যাদি ছিটানো হয় এরপরে সেখানে করা হয় এটিও বাহ্যিক ভালো মনে হচ্ছে কিন্তু বেদাত কেন বেদাত এজন্য যদিও তারা সবাই ভালো দেখতেও ভালো মনে হচ্ছে ভালো কিন্তু কোরআন সুন্নাতে নাই এই জন্য বেদা এই জন্য এগুলো গুনাহের কাজ এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে ভালো লাগলেই চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না এটা আপনাকে ভালো করতে হবে সেটাকে আবার ঘুষে ঠিক করে নিতে হবে যে আসলে এটি স্বর্ণ কিনা অ্যাসিডে ডুবাতে হবে যে এটি আসলে স্বর্ণ কিনা একজন ভালো মানুষ আপনাকে বলে দিয়েছে আপনার দৃষ্টিতে তিনি ভালো কিন্তু ইসলামের দৃষ্টিতে সব সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দিনের মাঝে নতুন করে আপনাকে পদ্ধতি শিক্ষা দিয়েছে না এটি ভালো আপনার কাছে ভালো লেগেছে নৌদুবিল্লাহ মিদালে এই জন্য কেউ যদি দলিল দেন যে অনেক মানুষ তো করে উমুকেরা করে এই দলিলগুলো গ্রহণযোগ্য নয় কেননা যারা বেশিরভাগ মানুষ হবে তারা কিন্তু পদভ্রষ্ট হবে তারা জাহেল হবে আল্লাহর অনুসরণ অনুকরণ থেকে তারা দূরে থাকবে ও কলিল উম্মিন ইবাদিয়া শাকুর আল্লাহ তালা বলেছেন খুব কম সংখ্যক ব্যক্তিরা আছে যারা আল্লাহর শুকুর গুজারকারী আমরা একটি আয়াত বলে শেষ করব আল্লাহ সুফহান তালা বলেছেন ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুখ মিনাতিন ইদা কদল্লাহ ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাহ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সুফহান ওয়া তাআলা যে তিনি বিধান দিয়েছেন কোনো মুমিন কোন মুমিনার জন্য এটি আদৌ বৈধ নয় উচিত নয় আল্লাহ সুবাহতাল্লাহ যেটি তিনি ফয়সলা করে দিয়েছেন এর উপরে তার স্বাধীনতা খাটানো নতুন করে শরীয়ত রচনা করানো এর কোনো অধিকার তার নাই এই জন্য আল্লাহ তালা বলেছেন ওমাইয়াসিল্লাহ ও রসুলা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে নতুন রচনা করে স্বাধীনতা খাটায় আল্লাহ সুমতলা তাদের সম্পর্কে বলেছেন ফাকাত দল্লা দলালাম মুবিনা তারা স্পষ্ট পথ ভ্রষ্টের মাঝে রয়েছে তাদের পথ তারা ভ্রষ্ট করে ফেলেছে অন্যদিকে চলা শুরু করেছে এই জন্য আবারও ফিরে আসতে হবে ইসলামকে জানতে হবে ইসলামকে সুন্দরভাবে মানতে হবে এই জন্য সবসময় আমাদেরকে প্রাধান্য দিতে